জাল পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই জাল পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই জাল পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই ঝড় উঠেছে উথাল পাথাল ঝড় উঠেছে উথাল পাথাল জাল যে তার কোথায় যায় জাল পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই জাল পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই সঙ্গিনী কয় যাও গো কোথা ডুব তব তরি সে সম্বরটা ডুইবা গেলে কেমনে দেব পারি সঙ্গিনী কয় যাও গো কোথা ডুব তব তরি সে সম্বলটা দুই বাগেলে কেমনে দেব পারি সঙ্গিনী যাও গো কোথা ডুব তব তরি সে সম্বলটা দুই বাগেলে কেমনে দেব পারি ওরে যার পেটেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই যার পেটেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই আপন জালে জনম ভৈরা মাসাট কাইলা তুমি ভাবছ কি ভাই তোমার জেলে মহান প্রভু আপন জালে জনম ভৈরা মাসাট কাইলা তুমি ভাবছো কি ভাই তোমার জেলে মহান প্রভু যিনি আপন জালে জনম ভৈরা মাসাট কাইলা তুমি ভাবছো কি ভাই তোমার জেলে মহান প্রভু যিনি ওরে বিশ্বাসে তোর ভিড় বতরি বিশ্বাসে তোর ভিড় বতরি নদীর কিনারায় জাল পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই জাল পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই ঝড় উঠেছে উথাল পাথাল ঝড় উঠেছে উথাল পাথাল জাল যে তার কোথায় যায় জাল পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই যা পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই যা পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই